บุ๊กทูสามสิบสองบตริชบตริช ที่ร้านอาหารสี่รีสตูเรนต์ชาร์เอรีสตูเรนต์ชาร์ขอมันฝรั่งทอดกับซอสมะเขือเทศหนึ่งที่ কেচাপ সহ একটা ফ্রেঞ্চ ফ্রাই কেচাপ সহ একটা ফ্রেঞ্চ ফ্রাই এবং এবং মেয়নিজ সহ দুটো মেয়নিজ সহ দুটো এবং কাসুন্দি সহ তিনটে সসেজ এবং কাসুন্দি সহ তিনটি সসেজคุณมีผักอะไรบ้างคะ আপনার কাছে কি কি সবজি আছে আপনার কাছে কি কি সবজি আছে คุณมีถั่วไหมคะ আপনার কাছে কি বিন আছে আপনার কাছে কি বিন আছে คุณมีดอกกระหล่ำไหมคะ আপনার কাছে কি ফুলকপি আছে আপনার কাছে কি ফুলকপি আছে আমার মিষ্টি ভুট্টা খেতে ভালো লাগে আমার মিষ্টি ভুট্টা খেতে ভালো লাগে আমার শশা খেতে ভালো লাগে আমার শশা খেতে ভালো লাগে ดิฉันชอบทานมะเขือเทศ আমার টমেটো খেতে ভালো লাগে আমার টমেটো খেতে ভালো লাগে คุณชอบทานต้นหอมด้วยใช่ไหมคะ আপনি কি লিকো খেতে পছন্দ করেন আপনি কি লিকো খেতে পছন্দ করেন คุณชอบทานกระหล่ำปลีดองด้วยใช่ไหมคะ আপনি কি বাঁধাকপিও খেতে পছন্দ করেন আপনি কি বাঁধাকপিও খেতে পছন্দ করেন คุณชอบทานถั่วลินเส้นด้วยใช่ไหมคะ আপনি কি ডালও খেতে পছন্দ করেন আপনি কি ডালও খেতে পছন্দ করেন คุณชอบทานแครอทด้วยใช่ไหมคะ তুমি কি ক্যাপসিকামও খেতে পছন্দ করো তুমি কি ক্যাপসিকামও খেতে পছন্দ করো আমার পেঁয়াজ ভালো লাগে না আমার পেঁয়াজ ভালো লাগে না আমার জলপাই ভালো লাগে না আমার জলপাই ভালো লাগে না ดิฉันไม่ชอบเห็ด আমার মাশরুম ভালো লাগে না আমার মাশরুম ভালো লাগে না